রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার এই সিরিজে আলোচিত হবে আমিরুল মিনিন আলী ইবেন আবি তলিব রদিয়াল্লাহ আনহুর জীবন এবং সাহাবি যুগের পরিসমাপ্তি আউজু বিল্লাহ মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা সঈদিন মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসিরা তৃতীয় খলিফা ওসমান আনহু তার শাহাদাতের মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে যেসব আভ্যন্তরীণ সংঘাত এবং বিবাদ ছড়িয়ে পড়ে সেটি ইসলামী ইতিহাসে প্রথম ফিতনা নামে পরিচিত এই ফিতনার সমাপ্তি ঘটেছিল হিজরি একচল্লিশ সনে যখন আল হাসান ইবনু আলী রাদিয়াল্লাহ তাল্লানহুমা মুয়াবিয়া রাজিয়াল্লাহ তাল্লানহুর সাথে ঐক্য এবং শান্তি স্থাপন করেন তিনি খলিফার পদবি থেকে পদত্যাগ করেন এবং মুয়াবিয়া রাজিয়াল্লাহ তাল্লানহুর কাছে খিলাফত হস্তান্তর করেন এরপর ইসলামের ইতিহাসে দ্বিতীয় ফিতনা নামে যা পরিচিত সেটি শুরু হয়েছিল মোয়াবিয়া রাদিলতলানহু তার ওফাতের পর সেটি একষট্টি হিজড়ি সনের কথা অর্থাৎ একচল্লিশ হিজড়ির ২০ বছর পরের ঘটনা তখন মোয়াবিয়া ইতলানহুর ওফাতের পর নতুন খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মোয়াবিয়া রাদিউল্লাহর পুত্র ইয়াজিদ সেই সময় মুসলিমদের মধ্যে আবারও বিভিন্ন বিষয়ে মতভেদ বিভক্তি বিবাদ তথা ফিতনার সূত্রপাত ঘটেছিল সেটি হচ্ছে দ্বিতীয় ফিতনা যার পরিসমাপ্তি ঘটেছিল তিয়াত্তর হিজড়িতে আবদুল ইবনু জুবাইর রাদিউল্লাহুয়ান হুমা তার শাহাদাতের মাধ্যমে একষট্টি থেকে তিয়াত্তর হিজড়ি মধ্যবর্তী সময়ে ঘটে গেছে একের পর এক নানা দুঃখজনক মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা যার মধ্যে রয়েছে কারবালার ঘটনা রয়েছে হাররার যুদ্ধ অর্থাৎ যখন ইয়াজিদের বাহিনী মদিনা আক্রমণ করেছিল এরপর সেখান থেকে গিয়ে তারা মক্কাতেও আক্রমণ পরিচালনা করেছিল এবং যার ধারাবাহিকতায় আবদুল্লা ইবনু জুবাইর রাদিয়াল্লাহ ওয়ানহুমা তিনি শাহাদাত বরণ করেছিলেন আজকের পর্বে আমরা হাসান ইবনু আলী রাদিয়ালতালাহু তার খিলাফত সম্পর্কে জানব ইনশা আল্লাহ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আলী রাদিউল্লাহু তার শাহাদাতের ঘটনা আলী আনহু যখন খারিজি একজন ব্যক্তির মাধ্যমে ছুরিকাহত হলেন সেই অবস্থায় তিনি মৃত্যুসজ্জায় শায়িত এমত অবস্থায় তিনি পুত্রদেরকে ডাকলেন এবং ডেকে ওসিয়ত প্রদান করলেন আলী আনহু তার সন্তান হাসান হুসাইন এবং মোহাম্মদ ইবনুল হানাফিয়া তাদেরকে ডাকলেন এবং তিনি হাসান এবং হুসাইনকে লক্ষ্য করে বললেন আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার আদেশ প্রদান করছি দুনিয়ার বিলাসিতার পেছনে পড়ো না যদিও সেগুলো সহজলভ্য হোক না কেন দুনিয়ার যেসব উপায় উপকরণ হারিয়ে যাবে সেগুলো নিয়ে আফসোস করবে না সত্য কথা বলবে ইয়াতিমের প্রতি সদয় থাকবে অসহায়ের সাহায্য করবে এবং আখিরাতের জন্য মোজাহাদা করবে আল্লাহর কিতাব অনুসারে চলবে এবং এ ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না এরপর তিনি মোহাম্মদ ইবনুল হানাফিয়ার দিকে ফিরে তাকালেন এবং বললেন তুমি কি শুনেছ তোমার দুই ভাইকে আমি কি উপদেশ দিয়েছি আলী বললেন তোমাকেও আমি একই উপদেশ দিচ্ছি তুমি তোমার বড় দুই ভাইকে সম্মান করবে তোমার উপর তাদের অধিকারের কারণে তাদেরকে মান্য করবে এবং তাদের সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এরপর আলী হাসান এবং হোসেনকেও তাদের ছোট ভাইয়ের ব্যাপারে যত্নশীল হওয়ার উপদেশ প্রদান করলেন এবং তিনি বললেন তোমরা জানো তোমাদের পিতা তাকেও ভালোবাসেন এবং সেই তোমাদের পিতার সন্তান তিনি হাসান রাজিউল্লাহানহুকে বললেন হে আমার সন্তান আমি তোমাকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করবে সালাদ কায়েম করবে এবং যোগ্য ব্যক্তিকে জাকাত প্রদান করবে উত্তম রূপে অজু করবে কারণ পবিত্রতা ছাড়া কোনো সালাত নেই আর যে ব্যক্তি জাকাত দেয় না জাকাত প্রদান থেকে বিরত থাকে তার সালাত কবুল হয় না আমি আরও উপদেশ দিচ্ছি অন্যকে ক্ষমা করার রাগ দমন করার আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখার এবং মূর্খ ব্যক্তিদের ব্যাপারে সবর করবে সহনশীল থাকবে ইসলামের জ্ঞান অর্জন করবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ঘটনার সত্যতা যাচাই করবে কোরআন পাঠ করবে উত্তম প্রতিবেশী হবে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করবে এবং অন্যায় থেকে বিরত থাকবে অন্য বর্ণনা এসেছে তিনি বলেছেন হে আমার সন্তান আমি তোমাকে আল্লাহকে ভয় করার উপদেশ প্রদান করছি সেটা হোক গোপনে কিংবা প্রকাশ্যে সত্য কথা বলবে খুশি কিংবা রাগান্বিত অবস্থায় খরচের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করবে দারিদ্র কিংবা সচ্ছল উভয় অবস্থায় ন্যায্যতা অবলম্বন করবে বন্ধু কিংবা শত্রুর সাথে আল্লাহর পথে সংগ্রাম করবে শক্তিশালী কিংবা দুর্বল অবস্থায় সুখে দুঃখে সহজ কিংবা কঠিন সর্ব অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে এভাবে আলী রাদিউল আনহু তিনি তার সন্তানদেরকে অনেক দীর্ঘ উপদেশ প্রদান করেছেন যার বিস্তারিত আমরা এখানে উল্লেখ করছি না সংক্ষিপ্ত অংশটুকু আমরা এখানে উল্লেখ করে পরবর্তী অংশের দিকে এগিয়ে যাচ্ছি এই ঘটনায় এই উপদেশনামায় আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে তার মধ্যে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই অসিয়ত বা উপদেশ মৃত্যুকালে অসিয়ত প্রদান করা এটি আমাদের পূর্বসূরীদের একটি উত্তম দৃষ্টান্ত উত্তম অনুকরণীয় দৃষ্টান্ত বর্তমান সময়ে এই উত্তম অনুসরণীয় রীতিটি আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে এর বিভিন্ন কারণ রয়েছে অন্যতম একটি কারণ হচ্ছে প্রথমত আমাদের উদাসীনতা মৃত্যু তথা আখিরাত এবং পরকালীন জীবন এই বিষয়গুলো নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ চিন্তাভাবনা করি না প্রস্তুতি নেই না ফলে এগুলো আমাদের পরিকল্পনাতেও থাকে না এর বাইরে আরেকটি কারণ হচ্ছে বর্তমান সময়ে আকস্মিক মৃত্যু এটি পূর্বের যে কোনো সময়ের থেকে অনেক বেড়ে গিয়েছে প্রায় সময়ই আমরা শুনতে পাই খবর এসেছে যে অমুক ব্যক্তি সে আর নেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বা স্ট্রোক করে অথবা সড়ক দুর্ঘটনা বিভিন্ন কারণে আকস্মিকভাবে মৃত্যুর হার পূর্বে যে কোনো সময়ের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে পূর্বের জমানায় মানুষ মৃত্যু ঘনিয়ে আসলে অনেক সময় দুই তিন দিন আগে থেকেই তার বিভিন্ন আলামত টের পেত কখনও যদি অসুস্থ হয়ে যেত তাহলে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকত এবং মৃত্যু কাছিয়ে এসেছে এটা বুঝতে পারলে সে ওসিয়তনামা লিখে যেত অথবা মৌখিকভাবে সেগুলো বলে যেত পরিবারের সদস্যদের কাছ থেকে ক্ষমা চাইত তাদের জন্য দোয়া করত এবং নিজেও বিদায় নিত এছাড়া সে সারা জীবনের পাপ থেকে আল্লাহ তাল্লার দরবারে তবা করার সুযোগ পেত এভাবে পরিবারের সদস্যরাও তার কাছে থাকত এবং তাকে মৃত্যু সময়ে কালিমা পাঠ করতে উৎসাহ প্রদান করত যে কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে কিছুটা সময় নিয়ে প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে এটা নিঃসন্দেহে তার জন্য খুবই উত্তম একটি নিয়ামত অপরদিকে আকস্মিক মৃত্যু হুট করে মারা যাওয়া তওবা ইস্তেকফারের সুযোগ লাভ না হওয়া এটি অনেক সময় আল্লাহ রাজাবে পাকরা হওয়ার কারণ হয়ে যায় আনাস রাজিতলানহু তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের নিদর্শনাবলীর মধ্যে ব্যাপকভাবে আকস্মিক মৃত্যু অন্যতম তাবারানী আলী রদিউল্লা আনহুর শাহাদাতের পর হাসান রদিউল আনহু তিনি একটি খুতবা দিলেন তিনি বললেন তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তি গতকাল বিদায় নিয়েছেন যিনি তার পূর্ববর্তী ব্যক্তিদের থেকে ইলিমের দিকে পিছিয়েছিলেন না আবার পরবর্তী ব্যক্তিরাও তার সমকক্ষ হতে পারবে না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে অভিযানে প্রেরণ করতেন জিহাদে পাঠাতেন এবং যুদ্ধের পতাকা প্রদান করতেন বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তিনি লড়াই থেকে বিরত হতেন না তিনি কোনো স্বর্ণরোপ্য রেখে যাননি তবে সাতশো দীর্হাম ভাতা অবশিষ্ট রয়েছে যা রেখে গিয়েছেন তার পরিবারের সেবক এবং খাদেমদের জন্য শামে এই সংবাদ পৌঁছালো যে আলী রাজিয়াতুল্লাহু তিনি শাহাদ বরণ করেছেন শামে যিনি আমির ছিলেন মুয়াবিয়া রাজিয়াতুল্লাহু তিনি এই সংবাদ পেয়ে কাঁদতে শুরু করলেন তখন তার স্ত্রী বললেন আপনি যার বিরুদ্ধে লড়াই করেছেন তার জন্যই কান্নাকাটি করছেন মুয়াবিয়া বললেন দুর্ভোগ আফসোস তোমার জন্য তুমি জানো না তার মৃত্যুতে কি হারিয়েছে সদ্গুণ জ্ঞান এবং প্রজ্ঞা তার মৃত্যুর সাথে বিদায় নিয়েছে আমরা জানি যদিও তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হয়েছিল কিন্তু এরপরও আলী রাজিতানহুর উচ্চ মর্যাদা মোয়াবিয়া রাজিতানহুর কাছে প্রকাশিত ছিল তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় জানতে চেয়ে চিঠি পাঠাতেন পত্র প্রেরণ করতেন তিনি যখন তার শাহাদাতের সংবাদ পেলেন তখন তিনি বললেন জ্ঞান এবং প্রজ্ঞা আলীর মৃত্যুর সাথে বিদায় নিল হাসান রাজিউল্লাহ তাল্লাহুর বাইয়াতের ঘটনা চল্লিশ হিজড়ি রামাজান মাসে হাসান রাজিউল্লাহু তিনি খলিফা হিসেবে বায়াত গ্রহণ করলেন আলী চলানহ তিনি কাউকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করে যাননি বা কাউকে নিযুক্ত করে যাননি ইরাকের লোকেরা তার কাছে এসে অনুরোধ করেছিল যে আপনি আমাদের জন্য একজন খলিফা নিযুক্ত করে যান তিনি বললেন না বরং আমি তোমাদেরকে সেভাবেই রেখে যাব যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রেখে গেছেন তারা বললেন তাহলে আপনি আপনার রবের কাছে কি জবাব দিবেন তিনি বললেন আমি বলবো হে আল্লাহ আপনি যতক্ষণ চেয়েছেন আমাকে তাদের উপরে রেখেছেন এরপর আমাকে মৃত্যু দিয়েছেন আর আপনি তো এখনও তাদের উপরেই রয়েছেন যদি আপনি চান তাহলে তাদেরকে হেদায়ত দান করুন আর যদি আপনি চান তাহলে তাদেরকে পথভ্রষ্টতায় ছেড়েও দিতে পারেন আরেকটি বর্ণনা এসেছে লোকেরা জানতে চাইল আমিরুল মিনিন আমরা কি আপনার পর হাসানকে বায়াত প্রদান করব তখন তিনি বললেন এটা তোমাদের অর্থাৎ আহলুল হাল্লি ওয়াল আকাদ তোমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিবর্গ তোমাদের সিদ্ধান্ত আমি এর আদেশও করছি না এবং নিষেধও করছি না অর্থাৎ এই দলিলগুলো থেকে আমরা জানতে পারছি আলী রাদিয়ালতলাহু তার পরবর্তীতে কাউকে ইমাম নেতা বা খলিফা নিযুক্ত করে যাননি এবং এই বর্ণনাগুলো শিয়াদের বিরুদ্ধে দলিল তারা বলতে চায় যে আলী পরবর্তীতে ইমাম নিযুক্ত করে গিয়েছিলেন রাফিদি শিয়াদের মতে ইমামতের বিষয়টি পূর্ব নির্ধারিত এবং বারো ইমামে বিশ্বাসী শিয়ারা তারা বলে থাকে আলী হাসানের নাম উল্লেখ করে তাকে নিযুক্ত করে গিয়েছিলেন কিন্তু এগুলো বিশুদ্ধ নয় বরং তার নামে চালিয়ে দেওয়া মিথ্যা বর্ণনা বিগত একটি পর্বে রাফিদি শিয়াদের বিভিন্ন বিভ্রান্তি নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে উল্লেখ করা হয়েছে আমরা জানি যে শিয়াদের কাছে ইমামতের মর্যাদা নবুয়তের মর্যাদার অনুরূপ তাদের ভাষ্যমতে শুধুমাত্র আল্লাহর কিতাবের দলিল থেকে অথবা তার রাসুলের জবানের মাধ্যমেই একজন ব্যক্তি ইমাম হতে পারেন তারা বলে থাকে ইমামত আল্লাহর পক্ষ থেকে নবুয়তের মতো একটি রহমত এমনকি ইমাম ছাড়া কোনো একটি যুগ অতিক্রান্ত হতে পারে না আল্লাহ ইমামকে নিযুক্ত করেন এবং তার প্রতি আনুগত্য করা বাধ্যতামূলক তাদের মতে কোনো মানুষের অধিকার নেই ইমাম মনোনীত করা বা নিযুক্ত করার এমনকি একজন ইমাম ও পরবর্তী ইমাম নিযুক্ত করার অধিকার রাখেন না এগুলো রাফিদেশিয়াদের শিয়াদের বিভিন্ন বিভ্রান্তির অংশ এই পয়েন্ট নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করছি না পূর্বের একটি পর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে আগ্রহী ব্যক্তিরা সেখান থেকে আবারও শুনে নিতে পারেন হাসান রাইতলানহর কাছে প্রথম যে ব্যক্তি বায়াত করেছিলেন তিনি হচ্ছেন কায়েস ইবনে সাদ তিনি বললেন আপনি আপনার হাত বাড়িয়ে দিন এবং আমি আপনার হাতে আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নত অনুসারে বায়াত করতে চাই এবং যারা সীমা লঙ্ঘনকারী তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বায়াত করতে চাই হাসান বললেন আল্লাহর কিতাব এবং তার রসুলের সুন্নত এটি সকল শর্তের উপরে এরপর তিনি বায়াত গ্রহণ করলেন এবং চুপ থাকলেন এরপর অন্যান্য লোকেরা এসে একের পর এক তার কাছে বায়াত প্রদান করল সুতরাং আমরা দেখতে পাচ্ছি চল্লিশ হিজড়ি রামাদানে আলী রাইজুর শাহাদাতের পর নতুন খলিফা হিসেবে আসলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহ তাল আনহু হাসান ইবনু আলী রাদিয়াল্লাহ তাল আনহু তার মর্যাদা বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে পূর্বে আমরা একটি পর্বে বিস্তারিত আলোচনা করেছি আলী রাডিয়াল অনহুর জীবনী আলোচনার তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম হাসান এবং হুসাইনের মর্যাদা আহলে বাইতের মর্যাদা কাজেই পূর্বে আলোচিত সেই বিষয়গুলোর পুনরাবৃত্তি নয় বরং আমরা এখানে শুধুমাত্র দেখব পূর্বের খলিফাদের অধীনে হাসান রহিতলানহু তার জীবন কেমন ছিল আবু বকর অমর ওসমান এবং তার পিতা আলী রহিতলানহু তারা সকলেই হাসান এবং হুসাইনের উচ্চ মর্যাদা এবং সম্মান সম্পর্কে অবগত ছিলেন তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করতেন এবং তাদের প্রতি এবং তাদের প্রতি বিশেষ যত্ন এবং খেয়াল রাখতেন ওকুবা ইবনুল হারিস তিনি বর্ণনা করেছেন এবং এই বর্ণনাটি এসেছে ইবনে সাদের বর্ণনায় বর্ণনাটি বিশুদ্ধ রসুদুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ওফাতের পর তিনি বলছেন যে আমি একদিন আউ বকরের সঙ্গে বাইরে বের হলাম সেই সময় আলী তার পাশে হাঁটছিলেন আউ বকর হাসান ইবনে আলীকে অতিক্রম করে গেলেন হাসান তখন ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন তিনি হাসানকে কাঁধে উঠিয়ে নিলেন এবং বললেন আমার পিতা তার জন্য কোরবান হোক যিনি রাসুলের সাথে আল্লাহ রাসুলের সাথে অধিক সাদৃশ্য রাখেন আলীর থেকে আলী এই কথা শুনে হাসলেন সুতরাং এই বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি আলী এবং আবু বকর আসিদ্দিক রাজিউল্লাহান হুমা তাদের মধ্যে ঋদ্ধতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ওমর রাজিউল্লাহু তিনিও আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করতেন এবং তাদেরকে নিজের পুত্র বা পরিবারের থেকেও প্রাধান্য প্রদান করতেন এ মর্মে কয়েকটি ঘটনা আমরা উল্লেখ করতে যাচ্ছি জাফর ইবনে মোহাম্মদ আল বাকির যিনি ইমামি শিয়াদের কাছে ষষ্ঠ ইমাম তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন আলী ইবনে হুসাইন তিনি বলেছেন ইয়েমেন থেকে বেশ কিছু পোশাক এলো এবং সেগুলো লোকেদের মাঝে বন্টন করে দেওয়া হলো লোকেরা সেই পোশাক গায়ে জড়িয়ে ঘুরতে লাগলো এই অবস্থায় আমিরুল মিনিন অমর তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কবর এবং মেম্বারের মাঝে বসেছিলেন যখন লোকের আসা যাওয়া করছিল তিনি তাদের সঙ্গে সম্ভাষণ বিনিময় করছিলেন এবং তারাও তার জন্য দোয়া করছিল এমত অবস্থায় হাসান এবং হোসেন বের হলেন তাদের মা ফাতেমার ঘর থেকে কিন্তু তাদের গায়ে সেই পোশাক দেখা গেল না ওমর এই দৃশ্য দেখে অখুশি হলেন এবং অন্যান্য লোকেদেরকে বললেন তোমাদেরকে আমি যা প্রদান করেছি তাতে আমি অখুশি অর্থাৎ সাধারণ লোকেদেরকে তিনি এই কথা বললেন তারা বলল আমিরুল মিনিন আপনি জনগণের মাঝে পোশাক বন্টন করেছেন এবং ভালো কাজ করেছেন তিনি বললেন আমার অখুশি হওয়ার কারণ হলো এই দুই যুবক মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তাদের গায়ে তো কোনো নতুন জামা নেই হয়তো যে জামা বন্টন করা হয়েছে সেটা তাদের মাপ মতো হয়নি হয়তো ছোট হয়েছে অথবা বড় হয়েছে এরপর অমর রাইতুল্লাহ তিনি ইয়েমেনে পত্র পাঠালেন এবং দ্রুত একজোড়া নতুন জামা পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন হাসান এবং হুসাইনের জন্য সেগুলো পাঠিয়ে দেওয়া হলো এবং তিনি তাদেরকে সেই জামা জোড়া প্রদান করলেন এই ঘটনা প্রমাণ করছে অমর রাজিউল্লাহু তিনি তাদের প্রতি কতটা যত্নশীল ছিলেন আন্তরিক ছিলেন এটি তার একটি উজ্জ্বল নমুনা অমর ইতলাহুর খিলাফতকালে যখন বিজয় অভিযান শুরু হলো এবং চতুর্দিক থেকে গণিমতের সম্পদ আসতে শুরু করলো সেই অবস্থায় তিনি সিদ্ধান্ত নিলেন যে মানুষদেরকে তাদের মর্যাদা অনুসারে এবং ইসলামে তাদের অবস্থান অনুসারে সেইগুলো বন্টন করা হবে আব্দুর রহমান ইবনে আউফ রাজিউল্লাহু তিনি বললেন তাহলে আপনাকে দিয়ে প্রথমে শুরু করুন অর্থাৎ আব্দুর রহমান ইবনে আউফ তিনি বোঝালেন যিনি মুসলিমদের খলিফা যিনি মুসলিমদের নেতা তিনি মুসলিমদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান তিনি প্রথম কাজে তাকে দিয়ে শুরু করা উচিত কিন্তু অমর বললেন না আল্লাহর কসম আমি তাদেরকে দিয়ে প্রথমে শুরু করব যারা রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সবচেয়ে নিকটবর্তী অর্থাৎ যারা তার পরিবারের সদস্য আহলে বাইতের সদস্য এবং বনু হাসিমকে দিয়ে যারা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের গোত্র এভাবে তিনি আব্বাস আলী এবং অন্যান্য পাঁচটি গোত্রকে প্রদান করলেন যাদের মধ্যে সবার শেষে ছিল বনু আদি ইবনে কাব এবং এগুলো লিপিবদ্ধ করা হলো এরপর দেওয়া হলো বনু হাসিমের সেই সমস্ত সদস্যদেরকে যারা বদরে উপস্থিত ছিলেন এবং বনু উমায়ার সদস্যদেরকে যারা বদরে উপস্থিত ছিলেন এভাবে তাদের নিকটবর্তী এবং পরবর্তী নিকট এবং পরবর্তী নিকটবর্তীদেরকে প্রদান করা হলো তিনি হাসান এবং হুসাইনকে আহলে বদরের সাথে এবং তাদের পিতা অর্থাৎ আলীর সমপরিমাণ প্রদান করলেন কারণ তারা ছিলেন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের নিকটবর্তী সুতরাং তিনি তাদেরকে শীর্ষস্থানীয় এবং উচ্চ মর্যাদাবান সাহাবায় কেরামের সাথে অন্তর্ভুক্ত করেছেন এবং তাদের প্রত্যেককে পাঁচ হাজার দিরহাম প্রদান করেছেন এই ঘটনা থেকে আবারও দৃষ্টান্ত ফুটে ওঠে যে আহলে বাইতের প্রতি বিশেষত হাসান এবং হুসাইনের প্রতি দ্বিতীয় খলিফা আমিরুল মিনিন অমর রাজিতুল্লাহু কত সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করতেন বিগত পর্বে আমরা আলোচনা করেছি আমরা জানি আহলে বাইতের প্রতি সম্মান এবং শ্রদ্ধার এই অনুভূতি থেকে অমর রাজিতুল্লাহু তিনি চাইতেন তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক স্থাপন করতে রসুলের পরিবারের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক স্থাপনের আগ্রহ থেকে তিনি আলীর কন্যা উমে কুলসুমকে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন এবং আলী রাজিয়াল্লাহ আনহু সেই প্রস্তাব কবুল করেছিলেন যখন মাদায়ন বিজয় হলো অর্থাৎ ষোলো হিজড়ির ঘটনা সেই সময় সেখান থেকে সম্পদ আসলো গণিমত আসলো ওমর রাজিউল্লা আনহু হাসান এবং হোসেনকে প্রত্যেককে এক হাজার দীর্হাম প্রদান করলেন অথচ নিজের সন্তান আবদুল্লাহকে প্রদান করলেন পাঁচশো দীর্হাম যখন ওসমান রাইতুল আনহু তিনি খলিফা হলেন সেই অবস্থায় হাসান এবং হুসাইন তারা জ্ঞান বুদ্ধি এবং শক্তিতে পরিপূর্ণ যৌবনে পদার্পণ করেছেন তারা তখন পরিপূর্ণ যুবক সেই অবস্থায় উত্তর আফ্রিকাতে ইসলামের বিজয় অভিযান পরিচালনা করা হচ্ছিল এবং সেখানে তরুণ এবং যুবক সাহাবিদের একটি দল অংশগ্রহণ করেছিলেন যেখানে ছিলেন আবদুল্লা ইবনে জুবাইর আবদুল্লা ইবনে আব্বাস আবদুল্লা ইবনে জাফর হাসান এবং হুসাইন হোম ওসমানের খিলাফতের শেষ অংশে যখন ফিতনার বিস্তার ঘটল এবং তিনি ফিতনাবাজ ব্যক্তিদের মাধ্যমে অবরুদ্ধ হলেন সেই অবস্থায় বয়োজ্যেষ্ঠ সাহাবিরা যুবক সাহাবিদের একটি দলকে পাঠিয়ে দিলেন ওসমানের সুরক্ষা এবং নিরাপত্তা প্রদান করার জন্য সেখানে যে সমস্ত যুবক সাহাবিরা ওসমানের বাড়ির চারপাশে প্রহরী হিসেবে নিযুক্ত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন হাসান হোসাইন আবদুল্লা ইবনে জুবাইর মোহাম্মদ ইবনে তালহা আবদুল্লা ইবনে অমর রাদিয়াল্লাহু আনহুম এবং আরও ছিলেন মারোয়ান ইবনুল হাকাম কিন্তু আমরা জানি শেষ পর্যন্ত ওসমান রাইতুল্লাহু তিনি শাহাদ বরণ করলেন এবং সেখানে ওসমানের বাড়ির চারপাশে প্রহরী হিসেবে নিযুক্ত যুবক সাহাবিদের সঙ্গে ফিতনাবাজ ব্যক্তিদের একটি সংঘর্ষ বেঁধে গিয়েছিল যেখানে হাসান রাহিতলানহ তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন হুসাইন রাহিতলানহ তিনিও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন অন্যান্য যুবক সাহাবিরা তারাও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন শেষ পর্যন্ত ওসমান ইবনু আফান রাজিউল্লাহু তাকে শহীদ করে দেওয়া হলো যখন আলী আনহু তিনি এই সংবাদ পেলেন তিনি খুবই রাগান্বিত হলেন এবং তিনি হাসান এবং হোসেনকে আঘাত করলেন এবং জুবাইর রাজিউল্লাহুর পুত্র আবদুল্লাহ এবং তালহা রাজিউল্লাহুর পুত্র তাদেরকে বকাঝকা করলেন এবং সেই অবস্থায় তিনি বলছিলেন হে আল্লাহ আমি ওসমানের রক্ত থেকে নিজেকে পবিত্র ঘোষণা করছি আমি এই হত্যাকাণ্ডে জড়িত নই এবং আমি একে সমর্থনও করি না পরবর্তীতে আলী তহুর খিলাফতকালে হাসান তহু তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আলী যখন খিলাফতপ্রাপ্ত হয়েছিলেন সে অবস্থায় মদিনা পরিস্থিতি ছিল ফিতনাবাজদের নিয়ন্ত্রণে এবং শামের আমির ছিলেন মোয়াবিয়া রাজিউল্লাহ তিনিও তাকে বায়াত প্রদান করছিলেন না ওদিকে আয়েশা তালহা এবং জুবায়ের রাজিউল্লাহ আনহুম তারাও মদিনা ত্যাগ করলেন এবং মক্কা হয়ে বাসরার দিকে রওনা হয়ে গিয়েছিলেন আলী চাইছিলেন শামে গিয়ে মুয়াবিয়ার কাছ থেকে বায়াত গ্রহণ করতে তার সঙ্গে সরাসরি কথা এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাচ্ছিলেন কিন্তু পরিস্থিতি যখন ভিন্ন দিকে মোড় নিল তখন তিনি গন্তব্য পরিবর্তন করে কুফার দিকে রওনা হলেন মদিনায় যে সকল সাহাবা একরাম ছিলেন তারা আলী রাইতুল্লাহকে নিষেধ করছিলেন যে আপনি মদিনা ছাড়বেন না হাসান রাইতলানহু তিনিও তার পিতাকে নিষেধ করছিলেন যখন আলী কুফার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করলেন এবং মদিনার বাইরে রবজা নামক স্থানে শিবির স্থাপন করলেন সেখানে হাসান রাজিউল্লাহু তার পিতাকে বলেছিলেন আমি আপনাকে আগেই বলেছিলাম কিন্তু আপনি আমার কথা শুনেননি আগামীকাল আপনি নিহত হবেন অথচ আপনার কোনো সাহায্যকারী থাকবে না এই ঘটনা সম্পর্কে পূর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে হাসান রাজিউল্লাহুর মতামত তরুণ বয়স থেকেই হাসান রাজিউল্লাহু তিনি যে কোনো ধরনের সংঘাতের বদলে মুসলিমদের মধ্যে যে কোনো ধরনের সংঘাতের বদলে শান্তি এবং সমঝোতার মাধ্যমে সমাধানের প্রতি অধিক আগ্রহী ছিলেন এই ঘটনার মাধ্যমেও সেটি আবারও ফুটে ওঠে এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হচ্ছে হাসান রাইজলানহুর মধ্যে সেই সময়ে গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দানের যোগ্যতা ছিল এবং এমনকি নিজের পিতা খলিফা হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা এবং সাহসিকতা তার মধ্যে ছিল আরেক দিক থেকে দেখলে এটি আলী রাইজলানহুরও কৃতিত্ব তিনি পিতা হিসেবে নিজের সন্তানকে এমনভাবে বড় করেছেন যে তারা সঠিক মতামত পেশ করতে দ্বিধাবোধ করছেন না আলী তিনি তিনিও হাসান রাজিউল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সে বিষয়ের বিস্তারিত জবাব প্রদান করেছেন যেগুলো আমরা পূর্বে আলোচনা করেছি হাসান রাজিউল্লাহু পরবর্তীতে কুফাতে গেলেন এবং সেখানে গিয়ে লোকেদেরকে আলীর বাহিনীতে যোগদানের জন্য উৎসাহ প্রদান করছিলেন এবং সেখানে তিনি খুতবা দিয়েছিলেন এরপর জামাল এবং সিফিনের সেই বেদনাদায়ক সংঘর্ষ মুসলিমদের মধ্যে আভ্যন্তরীণ সংঘাত সেগুলো সংঘটিত হলো এবং যখন আলী আফসোস করে বলছিলেন হে হাসান যদি আমি আজকের এই দৃশ্য দেখার বিশ বছর বা চল্লিশ বছর আগেই মৃত্যুবরণ করতাম মুসলিমদের মধ্যে সংঘটিত সে সকল আভ্যন্তরীণ সংঘাত সম্পর্কে হাসান রাইতলানহুর মতামত কেমন ছিল এ সকল যুদ্ধ সম্পর্কে হাসান রাজিউল আনহুর মতামত এবং আহলে সুন্নাতুল জামায়াতের মতামত একই এবং অভিন্ন হাসান রাজিউল আনহু তিনি মুসলিমদের নিন্দা এবং সমালোচনা করা থেকে বিরত থাকতেন এবং উত্তম উপায়ে তাদের ব্যাপারে আলোচনা করতেন কারণ সে সকল সংঘাত সম্পর্কে আলোচনায় ব্যস্ত হয়ে গেলে এই আশঙ্কাই বেশি থাকে যে অপরপক্ষের প্রতি শত্রুতা ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি হতে পারে কাজেই তিনি সে সকল বিষয়ে নিন্দা সমালোচনা থেকে বিরত থাকতেন এবং উত্তম উপায়ে অপরপক্ষের আলোচনা করতেন হাসান রদিউল আনহুর খিলাফত হাসান রদিউল্লাহু তিনি খিলাফতের রাশেদিন বা সঠিক পথপ্রাপ্ত খলিফা তাদের অন্তর্ভুক্ত এবং তিনি পঞ্চম খলিফা যদিও তার খিলাফতের মেয়াদ খুব দীর্ঘ ছিল না ছয় থেকে আট মাস কিন্তু তার খিলাফতের সেই সময়কাল উল্লাহ সাল্লু আলহিহাস্লামের বর্ণিত নবুয়তের আদলে খিলাফত থাকবে ৩০ বছর সেই সময়ের অন্তর্ভুক্ত সুতরাং নিশ্চিতভাবেই এই তথ্য আমরা জানি যে হাসান রাজিউল্লাহ তিনি খোলাফায় রাশিদিনের অন্তর্ভুক্ত এবং তিনি ছিলেন মুসলিমদের সঠিক পথের উপর প্রতিষ্ঠিত পঞ্চম খলিফা হিজাজের সম্পূর্ণ অঞ্চল ইয়েমেন ইরাক এবং অন্যান্য এলাকা তার অধীনে ছিল অপরদিকে মিশর এবং শাম ছিল মুয়াবিয়া রদিউল্লাহুর অধীনে হাসান রদিউল্লাহুর প্রতি বাইয়াত বিশিষ্ট ব্যক্তিদের পর সাধারণ মানুষ তারাও হাসান রাজিউল্লাহর কাছে বায়াত প্রদান করলেন এবং যে সকল গভর্নর পূর্বে তার পিতা আমিরুল মিনিন আলী রাজিউল্লাহুর অধীনে দায়িত্ব পালন করেছিলেন তারাও তার কাছে আনুগত্য প্রকাশ করলেন হাসান রাজিউল্লাহু তিনি সরকারি কর্মকর্তা কর্মচারী সেনাপতি সেনাবাহিনীর যারা প্রধান ছিলেন সৈন্য সামন্ত তাদেরকে বিন্যস্ত করলেন তাদেরকে গঠন করলেন দায়িত্বে নিযুক্ত করলেন এবং সৈনিকদের বেতন ভাতা ইত্যাদি বৃদ্ধি করলেন ফলে তারা তার উপর সন্তুষ্ট হলো নিজের অসাধারণ ব্যক্তিত্ব রাজনৈতিক সামরিক নৈতিক এবং ধর্মীয় যোগ্যতা কাজে লাগিয়ে যদি তিনি চাইতেন তাহলে শামবাসীদের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর যুদ্ধ পরিচালনা করতে পারতেন কারণ তাকে সাহায্য করার মতো যথেষ্ট দক্ষ সেনাপতি এবং সৈন্য সামন্ত মজুদ ছিল তার অধীনে ছিলেন কায়েস ইবনে সাদ হাতিম ইবনে আদি আত্মায়ী এবং অন্যান্য সেনাপতি কিন্তু হাসান রহিতলানহু শান্তি এবং সমঝোতার প্রতি অধিক আগ্রহী ছিলেন তিনি রক্তপাত ও সংঘর্ষ এড়িয়ে সমঝোতা করতে চাইলেন দুনিয়াবি স্বার্থ কিংবা ক্ষমতার বদলে তিনি আল্লাহর কাছে যা সংরক্ষিত সে বিষয়ের প্রতি অধিক আগ্রহী ছিলেন হাসান ইতলাহুর শান্তি এবং সমঝোতার পেছনে আরও অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এগুলো আমাদের আজকের পর্বের শেষের অংশে পাঁচটি ভিন্ন পয়েন্টে সংযুক্ত করা রয়েছে এখানে একটি বিষয় লক্ষণীয় হাসান আনহু তিনি সমঝোতা করেছেন শক্তিশালী থাকা অবস্থায় তিনি কোনো দুর্বলতার কারণে শান্তি বা সমঝোতা করেননি এ বিষয়টি শুরুতেই সুস্পষ্টভাবে বুঝে নেওয়া জরুরি খালিদ ইবনে মুসার্রাব তিনি বর্ণনা করেছেন আমি হাসান ইবনে আলীকে বলতে শুনলাম আল্লাহর কসম আমি তোমার বায়াত গ্রহণ করব না যতক্ষণ না তুমি আমার সাথে এই বিষয়ের উপর একমত হচ্ছ যে আমি যার সাথে শান্তি স্থাপন করব তুমিও তার সাথে শান্তি স্থাপন করবে এবং আমি যার বিরুদ্ধে লড়াই করব তুমিও তার বিরুদ্ধে লড়াই করবে সুতরাং এই সকল বর্ণনা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে হাসান রাজিউল্লাহু তিনি তার খিলাফতকালে তার খিলাফতের শুরু থেকেই মুসলিমদের মধ্যে মীমাংসা এবং শান্তি স্থাপনের কথা ভাবছিলেন এবং এটা তো অবশ্যই রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়নের একটি নমুনা হাসান রদিয়াল্লাহু তার খিলাফতের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে মুসলিমদের মধ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করা এবং বিবাদ ও সংঘাতের অবসান ঘটানো ঐক্য প্রতিষ্ঠা করা হাসান রহিতুল্লাহু তিনি সবসময় মুসলিমদের মধ্যে যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে শান্তি স্থাপনের প্রতি আগ্রহী ছিলেন পারস্পরিক বিবাদ এগুলো এড়িয়ে আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধানের প্রতি তিনি আগ্রহী ছিলেন যখন আলী রাইতানু তিনি শাহাদ বরণ করলেন তার শাহাদাতের পর ইরাকবাসী বিরাট সংখ্যায় জড়ো হয়ে তার কাছে বায়াত প্রদান করল এবং বিরাট সৈন্যবাহিনী জমা করল তারা শামবাসীদের বিরুদ্ধে ভয়ঙ্কর একটি যুদ্ধ পরিচালনা করার জন্য উৎসাহী ছিল এবং এই বিষয়ে হাসান রাইতলাহুর উপর প্রভাব খাটাল যদিও হাসান রাইতলাহু তিনি যুদ্ধ করতে চাচ্ছিলেন না কিন্তু তারা তার উপর জোর করল এবং এক্ষেত্রে তারা তার উপর প্রভাবশালী হয়ে গেল এমন এক বাহিনী জড়ো হলো যার দৃষ্টান্ত অতীতে দেখা যায়নি তিনি বাহিনী সহকারে স্বামীর উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু দেখলেন তার বাহিনীর মধ্যে রয়েছে নানা মতপার্থক্য এবং বিভক্তি পথিমধ্যে বাহিনীর ভেতর নানা রকমের দুঃখজনক ঘটনা সৃষ্টি হলো তখন হাসান বুঝতে পারলেন যে তার বাহিনীর মধ্যে ঐক্য নেই তখন তিনি তাদেরকে ঘৃণা করতে শুরু করলেন এবং মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের প্রতি শান্তির আহ্বান পাঠিয়ে চিঠি প্রেরণ করলেন অনেক মুসলিম ঐতিহাসিকগণ হাসান রাইতলানহর মাধ্যমে শান্তি স্থাপন এবং মুসলিমদের মধ্যে ঐক্য পুনঃপ্রতিষ্ঠা ইসলামের এই খেদমতকে পূর্ববর্তী খলিফা আউ বকরা সিদ্দিকের মোর্তাদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ এবং ওসমান ইতলানহুর কোরআন সংকলনের সাথে সমপর্যায়ে তুলনা করেছেন যদি আমরা হাসান ইতলানহুর সময়কালের পূর্বপর ইত্যাদি বিশ্লেষণ করি তাহলে ঐতিহাসিকদের এই উক্তিকে মোটেও বাড়াবাড়ি মনে হয় না কারণ সেই সময় আমরা জানি মুসলিমদের মধ্যে আভ্যন্তরীণ সংঘাতের কারণে ইসলামের বিস্তার বন্ধ হয়ে গিয়েছিল জিহাদ বন্ধ হয়ে গিয়েছিল এবং ইসলামের শত্রুরা মুসলিমদের উপর আক্রমণের অপেক্ষায় ছিল জামাল এবং সিফিনে এই দুইটি যুদ্ধে যত মুসলিম নিহত হয়েছেন আগের সকল যুদ্ধ মিলিয়েও তার কাছাকাছি সংখ্যায় মুসলিমরা নিহত হননি এটি মুসলিমদের আভ্যন্তরীণ বিবাদ এবং সংঘাতের কুফল আমাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরে হাসান রাইতলানহুর মাধ্যমে শান্তি স্থাপনের সেই প্রক্রিয়াটি ধাপে ধাপে সংঘটিত হয়েছে যার মধ্যে অবশ্যই প্রথম ধাপ আমরা সেখান থেকে শুরু করতে পারি যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার এই সন্তান অর্থাৎ তিনি হাসান রাইতলানহুকে বুঝিয়েছেন তিনি একজন সাইয়েদ বা নেতা বা সর্দার যার মাধ্যমে আল্লাহ তাল্লাহ মুসলিমদের দুইটি বড় দলকে একত্রিত করে দেবেন এটি বিরাট সংখ্যায় সাহাবা একরাম তার বর্ণনা করেছেন কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একাধিকবার এই ভবিষ্যৎবাণী সাহাবা একরামদের সামনে উল্লেখ করেছেন কাজেই তারা সকলেই এই বিষয় সম্পর্কে অবগত ছিলেন যে হাসান রাদিয়াল্লা আনহুর মাধ্যমে মুসলিমদের মধ্যে ঐক্য পুনঃস্থাপিত হবে বিবাদ অবসান ঘটবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হাসান রাইতলানহু ইরাকিদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছিলেন দুইটি শর্তে এক নম্বর তিনি যাদের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন তারাও তার সঙ্গে চুক্তিবদ্ধ হবে এবং তিনি যাদের উপর সন্তুষ্ট থাকবেন তারাও তার উপর সন্তুষ্ট থাকবে পরবর্তী সময়ে হাসান রাইতলানহুর বাহিনীর মধ্যে বিভিন্ন রকমের বিভক্তি দেখা যায় এমনকি জনৈক ফিতনাবাজ ব্যক্তি হাসান রাদিয়াল্লাহকে ছুরিকাহতও করেছিল কিন্তু যদিও সেটা প্রাণঘাতী বা খুব মারাত্মক কিছু ছিল না হাসান রাইতলানহু আবার সেরে ওঠেন এরপর আরেকজন ফিতনাবাজ ব্যক্তি হাসান রাইতলানহুর যে বাহন ছিল অর্থাৎ যে খচ্চর তিনি ব্যবহার করতেন সেটাকেও ছুরিকাহত করেছিল আরেকবার আরেকজন ব্যক্তি তার ব্যবহার্য যে সকল জিনিস সেগুলো চুরি করেছিল আরেকটি বর্ণনা এসেছে যে হাসান রাইতলানহু যে চাদর ব্যবহার করতেন সেটা পর্যন্ত সে সকল ব্যক্তিরা চুরি করেছিল কাজেই তাদের আচরণে হাসান রাইতলানহু তাদের উপরে খুবই বিরক্ত এবং বিতশ্রদ্ধ ছিলেন এরপরেও যখন তারা যুদ্ধের জন্য পীড়াপুরি করছিল জোর করছিল তখন হাসান রাইতলানহু বাধ্য হয়ে যুদ্ধ করার জন্য রওনা হয়েছিলেন ইবনে কাসির রহিমাউল্লাহ তিনি বলেছেন হাসানের যুদ্ধ করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু তারা তার উপর জোর খাটালো এবং এত বিরাট সংখ্যায় সৈন্যবাহিনী জমা করলো যা পূর্বে কখনো করা হয়নি হাসান রাইতলানহু তিনি বাহিনী নিয়ে বের হয়েছেন এই সংবাদ পৌঁছে গেল শ্যামে মুয়াবিয়া রাইতলানহুর কাছে মুয়াবিয়া রাইতলানহু তিনিও বাহিনী নিয়ে বের হলেন এবং এরপর দুই পক্ষের মধ্যে পত্র বিনিময় হলো সহি বুখারির বর্ণনা এসেছে হাসান বাসরি উল্লাহ তিনি বলছেন আল্লাহর কসম হাসান ইবনে আলী পাহাড় সম পরিমাণ বা পর্বত পরিমাণ সেনাবাহিনী নিয়ে মুয়াবিয়ার বিরুদ্ধে মুখোমুখি হলেন আমর ইবনুল্লাহ সৈদিতুল্লাহু তিনি বলছেন আমি এমন এক সেনাবাহিনী দেখতে পাচ্ছি যারা প্রতিপক্ষকে হত্যা না করে ফিরে যাবে না মুয়াবিয়া তখন বললেন আল্লাহর কসম হে আমর এরা যদি ওদেরকে হত্যা করে এবং ওরা যদি এদেরকে হত্যা করে তাহলে আমি কাকে দিয়ে মানুষের সমস্যাগুলো সমাধান করব তাদের মহিলাদেরকে কে দেখাশোনা করবে এবং তাদের দুর্বল এবং শিশুদেরকে রক্ষণাবেক্ষণ করবে কে এরপর মোয়াবি রাজিউল্লাহু কুরাইশদের মধ্য থেকে দুইজন ব্যক্তিকে পাঠালেন আব্দুর রহমান ইবনে সামুরা এবং আবদুল ইবনে আমরকে হাসান রাইতলানহুর কাছে পাঠালেন তিনি তাদেরকে বলে দিলেন তোমরা দুইজন এই ব্যক্তির কাছে যাও এবং তার কাছে গিয়ে সন্ধির প্রস্তাব পেশ করো তার সঙ্গে আলোচনা করো এবং তার বক্তব্য জানার চেষ্টা করো তারা আসলেন তার সঙ্গে কথা বললেন আলাপ আলোচনা করলেন এবং বক্তব্য জানালেন সেই অবস্থায় হাসান রাজিউল্লাহু তিনি আলী রাইতলাহুর খিলাফতকালে বাইতুল মালের সম্পদ ব্যবহারের কিছু বিষয় নিয়ে কথা তুললেন এবং বললেন আমরা আব্দুল মুতালিবের সন্তান এই সম্পদ আমরা পেয়েছি আর এরা রক্তপাতে লিপ্ত হয়েছে অর্থাৎ আলী রাইতলাহুর খিলাফতকালে বাইতুল মালের যে সম্পদগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো তারা উপযুক্ত খাতেই ব্যবহার করেছেন এই বিষয়ে যেন পরবর্তীতে কোনো আপত্তি না তোলা হয় সেই জন্য তিনি সেই বিষয়টি স্পষ্ট করলেন সন্ধির প্রস্তাব নিয়ে যেই দুই ব্যক্তি এসেছিলেন তারা বললেন মোয়াবিয়া আপনার কাছে এই ধরনের বক্তব্য পেশ করেছেন এবং এই বিষয়ে আপনার বক্তব্যও জানতে চেয়েছেন এবং সন্ধি কামনা করেছেন হাসান রাজিউল্লাহু তিনি বললেন তাহলে এই বিষয়ের দায়িত্ব কে নেবে তারা বললেন আমরা আপনার জন্য এই দায়িত্ব গ্রহণ করছি এরপর তিনি তাদের কাছে যেসব প্রশ্ন করলেন তার জবাবে তারা বললেন আমরা দায়িত্ব নিচ্ছি এবং তারপর তিনি তাদের সাথে সন্ধি করলেন হাসান বাসরি রহিমাউল্লাহ তিনি বলেন আমি আবু বাকরা রাদিউল্লাহু আনহু তাকে বলতে শুনেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি মেম্বারের উপর দেখেছি যখন হাসান তার পাশে ছিলেন তিনি একবার লোকেদের দিকে আরেকবার তার দিকে তাকাচ্ছিলেন এবং বলছিলেন আমার এই সন্তান অর্থাৎ রসুল্লাহ সাল্লামের নাতি তিনি একজন সৈয়দ তিনি নেতৃত্বস্থানীয় ব্যক্তি তিনি সর্দার সম্ভবত তার মাধ্যমে আল্লাহ মুসলিমদের দুইটি বড় দলের মধ্যে মীমাংসা করে দেবেন ইবনে হাজর আলাসকাল্লানি তিনি এই হাদিস থেকে সাতটি গুরুত্বপূর্ণ শিক্ষা বা সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করেছেন এক নম্বর পয়েন্ট হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের এই ভবিষ্যৎবাণী তার নবুয়তের সত্যতার একটি নিদর্শন আল্লাহ তাল্লাহ তাকে যে ইলম দান করেছিলেন সে অনুসারে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং বাস্তবে সেটাই সংঘটিত হয়েছে দুই নম্বর বিষয় সেই ভবিষ্যৎবাণীর মাধ্যমে হাসান রাদিউল্লাহু তার মর্যাদাও আমাদের সামনে ফুটে ওঠে তিনি সংখ্যাস্বল্পতা কিংবা অনুসারীদের দুর্বলতার কারণে ক্ষমতা হস্তান্তর করেননি বরং তিনি আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভের আগ্রহী ছিলেন তিনি রক্তপাত এড়াতে চেয়েছিলেন এবং এভাবে তিনি মুসলিমদের মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থ এবং ইমানের দিকে মনোযোগ প্রদান করেছিলেন তিন নম্বর পয়েন্ট এই হাদিসটি খারিজিদের বিরুদ্ধে দলিল কারণ তারা আলী এবং মুয়াবিয়া উভয় বাহিনীকেই কাফের সাব্যস্ত করেছে অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উভয় দলকেই মুসলিম বলেছেন চার নম্বর পয়েন্ট এই হাদিসের মাধ্যমে মুসলিমদের দুইটি দলের মধ্যে বা মুসলিমদের মধ্যে বিবাদ নিরসন করা সমঝোতা স্থাপন ঐক্য প্রতিষ্ঠা এই বিষয়ের মর্যাদা ফুটে ওঠে বিশেষত যখন কিনা দুই বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত বেঁধে যায় পঞ্চম পয়েন্ট শান্তি স্থাপনকারীদের অপর অংশের নেতা মুয়াবিয়া রাজিউল্লাহু তার মর্যাদাও এখানে ফুটে ওঠে কারণ তিনিও মুসলিমদের প্রতি সমব্যথী এবং সহমর্মী ছিলেন এবং শান্তি সমঝোতা স্থাপনের দিকে আগ্রহী ছিলেন কারণ শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিমদের যেসব উপকার হবে সেসব বিষয়ের প্রতি তিনি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন এবং উপকারী ফলাফলের দিকে তিনি মনোযোগী এবং আগ্রহী ছিলেন ছয় নম্বর পয়েন্ট হচ্ছে হাসান রাজিউল্লা আনহু তিনি খিলাফত হস্তান্তর করলেন মুয়াবিয়া রাজিউল্লা আনহুর কাছে ক্ষমতা হস্তান্তর করা হলো মুয়াবিয়ার কাছে এই বিষয়ের মাধ্যমে সুস্পষ্টভাবে ফুটে ওঠে অধিকতর যোগ্য ব্যক্তি বিশেষ পরিস্থিতিতে অপেক্ষাকৃত কম যোগ্য ব্যক্তির কাছেও ক্ষমতা হস্তান্তর করতে পারেন এছাড়া হাসান এবং মুয়াবিয়া রাজিউল্লা আনহু তারা যখন একজনের পর অপরজন খলিফা হলেন সেই অবস্থায় তাদের থেকে উত্তম ব্যক্তি জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবি সাদ ইবনে আবি অক্কাস এবং সাঈদ ইবনে জায়েদ রাদি আল্লাহু আনহুমা তাদের মতো ব্যক্তিরাও তখন জীবিত ছিলেন এছাড়াও ছিলেন বদরে অংশগ্রহণকারী সাহাবা একরাম সপ্তম পয়েন্ট এই ঘটনার মাধ্যমে জানা যায় খলিফা চাইলে মুসলিমদের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে পদত্যাগ করতে পারেন এর বৈধতা রয়েছে দুনিয়াবি এবং ধর্মীয় দায়িত্ব থেকে ইস্তফা দান বা পদত্যাগের অনুমতি রয়েছে এবং এর বিনিময়ে কিছু শর্ত সাপেক্ষে উপহার বা অর্থ গ্রহণ করাও বৈধ যেমনটি হাসান রাজিউল্লাহ তিনি গ্রহণ করেছিলেন যখন মুয়াবিয়া রাজিউল্লাহু তাকে পরবর্তীতে তিনশো হাজার বা তিন লাখ দিনার পাঠিয়েছিলেন এক হাজার জামা দিয়েছিলেন এবং তিরিশটি গোলাম একশোটি উট উপহার দিয়েছিলেন হাসান রাজিউল্লাহু সেগুলো গ্রহণ করেছিলেন এই শান্তি স্থাপন এবং ঐক্য প্রতিষ্ঠার মধ্যে দুইজনেরই ভূমিকা ছিল তবুও যদি প্রশ্ন করা হয় যে কে প্রথম শান্তি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলেন এর উত্তর হলো শান্তি স্থাপনের প্রতি উভয়ে আগ্রহী ছিলেন বায়াত গ্রহণের দিন থেকেই হাসান রাজিয়াতলানহু তিনি এই বিষয়ে চিন্তাভাবনা করছিলেন হাসান রাইতলানহু তিনি শুরু করেছিলেন এবং মুয়াবিয়া রাইতলানহু তাকে সেই বিষয় বাস্তবায়িত হতে সহায়তা করেছেন এবং ঐক্যকে শান্তি প্রতিষ্ঠাকে পূর্ণাঙ্গতা প্রদান করেছেন সুতরাং তাদের উভয়ের কাজ একে অপরের পরিপূরক ছিল আল্লাহ তাল্লাহ তাদের উভয়ের উপর সন্তুষ্ট হয়ে যান এবং তাদের উভয়ের মধ্যে হাসান রাজিউতলানহু তার ভূমিকাই অধিক ছিল এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে খিলাফত হস্তান্তরের আগ পর্যন্ত মুয়াবিয়া রাজিউতলানহু তিনি কখনোই খলিফা পদবি ব্যবহার করেননি সুতরাং উম্মার ইতিহাসে প্রথম যখন দুইজন খলিফার আবির্ভাব ঘটেছিল সেটি আরও পরবর্তী সময়ের ঘটনা আবদুল ইবনে জুবায়ের রাদিউল্লাহানহুমা তার সময়ের ঘটনা কারবালার মর্মান্তিক ঘটনার পর তিনি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং সেটাই উম্মার ইতিহাসে প্রথম দুইজন খলিফার আবির্ভাবের ঘটনা মুয়াবিয়া রাইতলানুর সঙ্গে যেই চুক্তি হয়েছিল সেই বিষয়ের বর্ণনা এসেছে ইবনে হাজর আল হাইতামি রাহিমাউল্লাহ তিনি বর্ণনা করেছেন যখন সমঝোতা হলো তখন হাসান রাইতলানহু তিনি মুয়াবিয়া রাইতলানুর সঙ্গে যে বিষয়গুলোর উপর একমত হয়েছেন সেগুলো লিপিবদ্ধ করলেন এবং সেখানে লেখা ছিল বিসমিল্লাহির রহমান রাহিম এই বিষয়গুলোর উপর একমত হয়েছেন হাসান ইবনে আলী এবং মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি অর্থাৎ মুয়াবিয়া এই বিষয়ের ভিত্তিতে শান্তি চুক্তি করেছেন যে আল হাসান তাকে মুসলিমদের শাসন কর্তৃত্ব হস্তান্তর করবেন উল্লেখ্য তিনি শাসন করবেন আল্লাহর কিতাব রাসুলের সুন্নত এবং খুলাফে রাশিদিনের পদ্ধতির উপর সেখানে আরও লিপিবদ্ধ ছিল মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান কোনো উত্তরাধিকারী নিযুক্ত করার অধিকার রাখবেন না বরং এই বিষয়টি মুসলিমদের পারস্পরিক পরামর্শ তথা সুরার ভিত্তিতে নির্ধারিত হবে আরও উল্লেখ ছিল লোকেরা অর্থাৎ মুসলিমরা আল্লাহর জমিনের যেখানেই থাকুক না কেন তারা নিরাপত্তা লাভ করবে সিরিয়া ইরাক হিজাজ কিংবা ইয়েমেনে আলীর দল এবং অনুসারীরা তাদের যান মাল সম্পদ নারী শিশু সকলেই নিরাপদে থাকবে তারা যেখানেই থাকুক না কেন এই বিষয়গুলো কার্যকর করতে মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান চুক্তিবদ্ধ হলেন এবং তিনি আল হাসান হুসাইন আহলেবাইত অর্থাৎ নবী পরিবার তাদের প্রতি কোনো ক্ষতির ইচ্ছা রাখবেন না হোক সেটা গোপনে কিংবা প্রকাশ্যে তাদেরকে কোনোভাবে বিরক্ত করবেন না এই বিষয়গুলো সেখানে লিপিবদ্ধ ছিল এবং এরপর সাক্ষীদের নাম লেখা ছিল চুক্তি হয়ে যাওয়ার পর মুয়াবিয়া রাইতলানহু তিনি অনুরোধ করলেন হাসান রাইতলানহু যেন ভাষণ দিয়ে সাধারণ মানুষদের কাছে এই বিষয়গুলো প্রকাশ করেন সেই সমঝোতা বা সন্ধি সম্পর্কে কিছু বর্ণনায় বলা হয়ে থাকে যে সেখানে আরেকটি অংশ অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ মুয়াবিয়া যদি ইন্তেকাল করেন তাহলে তারপর হাসান রাইতলানহু তিনি হবেন পরবর্তী খলিফা এ বিষয়ে বর্ণনা করেছেন ইবনে হাজরুল আসকালানি এবং ইমাম আজাহাবি কিন্তু এই বর্ণনাটির বিপরীত কিছু বর্ণনাও রয়েছে যেমন ইবনে আসহাম তিনি বর্ণনা করেছেন আল হাসান রাজিউল্লাহু তিনি বলেছিলেন মুয়াবিয়ার মৃত্যুর পর কে খলিফা হবেন সেই প্রশ্নের জবাবে আমি বলছি আমি এটি চাই না যদি আমি চাইতাম তাহলে আমি তার সঙ্গে সন্ধি করতাম না এবং এছাড়াও একটু আগে আমরা ইবনে হাজর আল হাইতামি তার যে বর্ণনাটি শুনলাম সেখানে উল্লেখ ছিল পরবর্তী খলিফা কে হবেন সেটা নির্ধারিত হবে মুসলিমদের পারস্পরিক পরামর্শ তথা সুরার ভিত্তিতে সুতরাং মুয়াবিয়ার মৃত্যুর পর হাসান রাইতলাহ খলিফা হবেন এই বর্ণনার বিপরীতে অন্যান্য বর্ণনাগুলোকে উল্লেখ করার পর ডক্টর সাল্লাবি তিনি পূর্বের বর্ণনাটির কয়েকটি সমস্যা চিহ্নিত করেছেন প্রথম পয়েন্ট হচ্ছে এটি হাসান রাইতলাহুর উচ্চ ব্যক্তিত্বের সঙ্গে সাংঘর্ষিক একবার খিলাফত ছেড়ে দিয়ে পরবর্তীতে মুয়াবিয়া রাইতলানহুর মৃত্যুর পর আবার তিনি খলিফা হবেন এটি হাসান রাইতলানহুর ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নয় দ্বিতীয়ত ইবনে আসামের বর্ণনা এসেছে হাসান রাইতলানহু তিনি সরাসরি বলেছেন যে যদি তার মৃত্যুর পরে আবারও আমি খলিফা হতে চাইতাম তাহলে প্রথমে আমি তার সঙ্গে সন্ধিতেই আসতাম না তিন নম্বর পয়েন্ট মুয়াবিয়া রাইতলানহুর মৃত্যুর পর যদি হাসান রাইতলানহু খলিফা হবেন এটা চুক্তিতে থাকতো তাহলে অবশ্যই সেই সময়ে যে সকল সাহাবা একরাম জীবিত ছিলেন তারা এই পয়েন্টটি সামনে আনতেন এবং এই পয়েন্টকে সামনে রেখেই ইয়াজিদের মনোনয়নের বিরোধিতা করতেন কিন্তু পরবর্তীতে কোনো সাহাবা একরামকে এই বিষয়টি সামনে আনতে দেখা যায় না এছাড়া হাসান রাইতলানহু তিনি নিজেকে সম্পূর্ণভাবে সকল রকমের রাষ্ট্রীয় কাজ থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি কোনো ধরনের রাষ্ট্রীয় কাজেই যুক্ত থাকেননি যদি তিনি পরবর্তীতে আবারও খলিফা হতে চাইতেন কিংবা সেটি চুক্তিতে থাকত তাহলে অবশ্যই তিনি কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় কাজে যুক্ত থাকতেন অন্ততপক্ষে কোনো একটি অংশের গভর্নর হিসেবে নিযুক্ত থাকতেন কিন্তু তিনি কোনো রকমের রাষ্ট্রীয় কাজে নিযুক্ত ছিলেন না সুতরাং মুয়াবি রাইতলানহু তিনি হাসান রাইতলানহুর সঙ্গে সন্ধি স্থাপন করলেন এবং এরপর তারা কুফায় আসলেন হাসান এবং হুসাইন কুফার মসজিদে প্রবেশ করলেন এবং তার কাছে বায়াত প্রদান করলেন প্রথমে হাসান রাইতলানহু বায়াত প্রদান করলেন এবং এরপর ইরাকবাসী তারাও মুয়াবের রাইতলানহুর কাছে বায়াত দিতে শুরু করল এভাবে হিজরতের একচল্লিশ বছর পর পঁচিশ রবিউল আওয়ালে মুসলিমদের মধ্যে দুঃখজনক সে সকল আভ্যন্তরীণ যুদ্ধ এবং লড়াইয়ের সমাপ্তি ঘটল ফিতনার অবসান ঘটল প্রথম ফিতনা যেটা সূত্রপাত হয়েছিল ওসমান রেতলাহুর শাহাদাতের মাধ্যমে তার অবসান ঘটল একচল্লিশ হিজড়িতে এবং মুসলিমরা একজন খলিফার অধীনে আসলো মুয়াবিয়া রহিতলাহু তিনি হলেন মুসলিমদের খলিফা সেই অবস্থায় হাসান রহিতলাহু তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন ইমাম আহমদ তিনি বর্ণনা করেছেন হাসান রহিতলাহু ভাষণ দিয়ে বললেন পূর্ব পশ্চিমে এমন কোনো ব্যক্তি নেই যার নানা একজন নবী এবং আমি উম্মতে মুহাম্মাদের মাঝে শান্তি স্থাপনের উদ্যোগ নিয়েছি এবং এই কাজের জন্য আমি সবচেয়ে যোগ্যতা সম্পন্ন আমি মোয়াবিয়ার প্রতি বায়াত প্রদান করেছি এরপর তিনি আয়াত পাঠ করলেন ওয়া ইন আদরিলা আল্লাহু ফিতনাতুল্লাকুম ও মাতাউন ইলাহীন ইলাহিন আমি জানি না হয়তো এটা তোমাদের জন্য একটি পরীক্ষা এবং কিছু সময়ের জন্য অবকাশ বা জীবন উপভোগ এভাবে হাসান রাইতলানহ যখন তিনি খিলাফত হস্তান্তর করলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই ভবিষ্যৎবাণী অর্থাৎ নবুয়তের আদলে খিলাফত থাকবে ৩০ বছর সেই ৩০ বছরের মেয়াদ সম্পূর্ণ হলো হাসান রাইতলাহু তিনি খিলাফত হস্তান্তর করলেন এবং মুয়াবিয়া ইতলানহুর কাছে বায়াত প্রদান করলেন এই শর্তে যে তিনি শুনবেন এবং মানবেন যতক্ষণ পর্যন্ত মুয়াবিয়া রদিলানহু আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্নত এবং পূর্ববর্তী খলিফাদের আদর্শ অনুসারে শাসনকার্য পরিচালনা করতে থাকবেন সেই বছরটি ইসলামের ইতিহাসে আমুল জামা বা ঐক্যের বছর নামে পরিচিত কারণ ওসমান ইতলানুর হত্যাকাণ্ডের পর সেই বছরে এসেই আবারও মুসলিমরা একত্রিত হয়েছিলেন ঐক্যবদ্ধ হয়েছিলেন সাহাবা ইকরামদের মধ্যে যারা কোনো পক্ষেই যোগদান করেননি যারা ফিতনা থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছিলেন তারাও এসে মুয়াবিয়া ইতলানহর কাছে বায়াত প্রদান করেন সুতরাং আল্লাহ তাল্লার অশেষ অনুগ্রহ এবং হাসান রাজিউল্লা আনহুর উদার মনোভাবের কারণে ফিতনার অবসান ঘটল বায়াতের পর হাসান হুসাইন আহলে বাইতের সদস্যরা তারা কুফা ত্যাগ করে আবারও মদিনায় ফেরত আসলেন কুফায় গভর্নর হিসেবে নিযুক্ত করা হলো সাহাবি মগিরা ইবনে সুবা রাজিউল্লাহকে এবং বাসরায় গভর্নর নিযুক্ত করা হলো আবদুল্লাহ ইবনে আমিরকে এরপর মুয়াবিয়া রাজিউল্লাহু তিনি শামে ফিরে গেলেন এবং দামাস্কাসকে ইসলামী খিলাফতের রাজধানী ঘোষণা করলেন এভাবে আমরা দেখতে পাচ্ছি ইসলামী খিলাফতের রাজধানী মদিনার পর কুফা কুফা থেকে আবার দামাস্কাসে স্থানান্তরিত হলো আজকের আলোচনার শেষ অংশ কেন হাসান ইতলানহু নিজেকে প্রত্যাহার করে নিলেন এবং খিলাফত হস্তান্তর করলেন এই বিষয়ের উপর পর্যালোচনা প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন এবং মুসলিম উম্মার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এই সমঝোতা করা হয়েছিল আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোনো দুর্বলতার কারণে নয় হাসান রাইতুল্লাহ তিনি বলেছেন সমস্ত আরববাসীদের মাথার খুলি অর্থাৎ তাদের আনুগত্য আমার হাতে ছিল আমি যাদের সঙ্গে যার সঙ্গে শান্তি স্থাপন করব তারাও তার সঙ্গে শান্তি স্থাপন করবে আমি যাদের বিরুদ্ধে বা যার বিরুদ্ধে যুদ্ধ করব তারাও তার বা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আর আমি এই বিষয়টি অর্থাৎ খিলাফত থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইবনে কাসির রহমাউল্লাহ বিশুদ্ধ সনদে এটি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেছেন যদি মুমিনদের দুইটি দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا তিনি আরও বলেছেন إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ মুমিনরা পরস্পর ভাই ভাই অতএব তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে যেন তোমরা অনুগ্রহপ্রাপ্ত হতে পারো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলিমদের মধ্যে শান্তি স্থাপন করা মিটমাট করা এই বিষয়ের ফজিল বর্ণনা করে বলেছেন শান্তি স্থাপন করা নফল সালাদ সিয়াম এবং দান সাদাকা থেকে উত্তম কেননা বিভক্তি এবং বিবাদ দিনদারিতা মিটিয়ে দেয় দ্বিতীয় পয়েন্ট হাসান রাজিউল্লাহু তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন কারণ এটি ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের বাস্তবায়ন এবং সেই হাদিসের সাতটি পয়েন্ট আমরা ইতোমধ্যেই উল্লেখ করেছি তৃতীয় পয়েন্ট হাসান রাজিতুল্লাহু তিনি আগ্রহী ছিলেন মুসলিমদের যান এবং মাল রক্ষা করার জন্য মুসলিমদের জীবন এবং সম্পদ রক্ষা করার জন্য তিনি আগ্রহী ছিলেন এই উদ্দেশ্যে তিনি সমঝোতা স্থাপন করলেন চার নম্বর পয়েন্ট শান্তির প্রতি ভালোবাসা এবং আগ্রহ পঞ্চম পয়েন্ট হাসান রাজিউল আনহু ইরাকবাসীদের বিভিন্ন আচরণ ইত্যাদি ঘটনার কারণে তাদের উপর আগ্রহ হারিয়ে ফেলেছিলেন তিনি দেখেছেন তার পিতা আমিরুল মিনিন আলী রাজিউল আনহুকে কিভাবে বিভ্রান্ত খারিজিরা হত্যা করেছিল আলী ইতলানহু এত উচ্চ মর্যাদাবান একজন সাহাবি ইসলামে তার অবদান এবং শ্রেষ্ঠত্ব এই বিষয়গুলো সুস্পষ্ট হওয়া সত্ত্বেও কিভাবে বিভ্রান্ত ব্যক্তিরা তাকে হত্যা করতে পারল সেই বিষয়ে তিনি প্রত্যক্ষ করেছেন এবং ইরাকবাসীদের বিভিন্ন আচরণে তিনি তাদের উপরে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন হাসান ইতলানহু তিনি বায়াত প্রদান করার পর ভাষণ দিয়ে বলেছিলেন হে ইরাকবাসী তিনটি বিষয় বাদে আর কোনো কারণে আমি তোমাদের কাছ থেকে নিজেকে প্রত্যাহার করে নিইনি প্রথমত আমার পিতাকে হত্যা করা দ্বিতীয়ত আমার বাহন আমার খচ্চরে ছুরিকাঘাত করা তৃতীয়ত আমার ব্যবহার্য জিনিসপত্র চুরি করা অথবা তিনি বলেছেন আমার কাঁধ থেকে চাদর চুরি করা এরপর তিনি বলেছেন তোমরা আমার কাছে বায়াত দিয়েছ এই শর্তে আমি যার সঙ্গে শান্তি স্থাপন করব তোমরাও তার সঙ্গে শান্তি স্থাপন করবে এবং আমি যার বিরুদ্ধে যুদ্ধ করব তোমরাও তার বিরুদ্ধে যুদ্ধ করবে আর আমি মোয়াবিয়ার প্রতি বায়াত প্রদান করেছি সুতরাং তোমরা তাকে শুনবে এবং মান্য করবে সুতরাং সেই ঐক্যের মাধ্যমে প্রমাণিত হলো মুসলিমদের মধ্যে সেই প্রথম ফিতনাকালে সংঘটিত সেই সংঘাতগুলো সেগুলো কোনো আকিদাগত বিষয়ে সংঘাত ছিল না বরং সেটি ছিল রাজনৈতিক বিষয়ে এবং ইজতিহাদি বিষয় অথচ বর্তমান সময়ে সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে শিয়া এবং সুন্নিদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি হয়েছে সেটা বর্তমান সময়ে এসে যে আকার ধারণ করেছে সেটা যতটা না রাজনৈতিক তার থেকে অনেক বেশি আকিদাগত সংঘাত আমরা জানি ইতিহাসে নানা বিবর্তন এবং ধাপে শিয়া মতবাদ বিবর্তিত হয়ে বর্তমানে একটি পৃথক ধর্ম হিসেবে আবির্ভূত হয়েছে আল্লাহ তালা তাদের বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহমা আমিন ওসল্লাহ তাল আল সঈদিন মোহাম্মদ ও আলা আলহি ওসহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা YouTube channel www.youtube.com slash raindropsmedia org 2015